উপরে চতুর্দিক থেকে বিপদ আবাদ থাকতে শুরু করে তাদের উপরে না ডাক্তারদের তো খাতায় নামই নেই আল্লাহ বিশেষ রেজিস্টারে আপনাদের নামই নেই মুসলমানদের নাম এই জন্য কাফেরদের গুনার কারণে আজাব নাজল হবে না মুসলমানদের গুনার কারণে আজাব নাজল হবে আমি উদাহরণ পেশ করে থাকি একটা স্কুল মাদ্রাসা যারা এখানে ছাত্র তারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করেন তাদেরকে শাস্তি দেওয়া হয় বিচার করা হয় কিন্তু মাদ্রাসার মাঝে স্কুলের মাঝে অন্য দুটার ছেলে যারা এই সংস্থানের ছাত্র নয় তারা কোনো গোলমাল করল তো কর্তৃপক্ষ তাদের বিচারের কোন ব্যবস্থা করে গুরুক্ষেপ করে ঠিক তেমনি ভাবে মুসলমানদের ভালো আমলের স্বরূপ রক্ষণ তাদের মুসলমানদের পাপের তরুণ রচন হয় এটা আমভাবে সবার উপরে আসে যে গোনা করে না তারপর আছে যে গোনা করে তারপর আছে এমনকি কাপের উপরও আছে যারা ওই এলাকায় থাকে তো তার কথা বিভিন্ন রকমের বেহায়াই গুণা ব্যাপক হয়ে যায় তার পরিণতিতে আজাদ গজব একটার পরে একটা আসবে একটার পরে একটা আসতে থাকে নবী করিম সাল্লাহ তারা দিয়ে উদাহরণ দিয়েছেন তোমার তসবির উদ্ধার যদি ছিঁড়ে যায় দানাগুলো একের পর এক করতে থাকে বিরতিহীন ভাবে কেয়ামতের আগে মুসলমানদের উপরে আদাব রজব বিপদ আপাত এইভাবে আসতে থাকবে একটা করে গোড়া কোথা এই গুণা এইটা বলার দ্বারা নবী করিম সাল্লাহ উদ্দেশ্য এটা তোমরা এই গুণাগুলো থেকে বিরত থাকো অন্যদেরকে বিরত থাকার জন্য দাওয়াত দাও যাতে করে এই আজাদ গজব থেকে তোমরা বাঁচতে পারো এগুলো তেয়ামতরাকে হবেই কিন্তু এইটা কোনো জরুরি না উদাহরণস্বরূপ যেগুলো আমাদের উপরে হইতে হবে অটা নিশ্চিত যে কোন এক জমানায় হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ প্রত্যেকে এইভাবে মেহনত করো যে তোমার হায়াতে না হোক এইভাবে মানুষ তারপরে আল্লাহ সেটা বলছি ওটা হবে আমাদের সেখানে ক্যাশের দিন তুমি তোমার লোকজন তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধব তোমার দেশবাসী নিয়ে ফিকির করো ওই গুণাগুলো তোমাদের দ্বারা না হয় যাতে ওই আজাদ গজব থেকে তোমরা বাঁচতে পারো আমাদেরকে বাঁচার জন্য ওই গুণাগুলো সম্পর্কে সতর্ক করা হয়েছে তো আলামতগুলো বলা হবে আলোচনা করা হবে যাতে আমরা এগুলো থেকে বাঁচতে পারি হাতিসের মধ্যে আছে বিনা ব্যবসার ব্যাপক হয়ে গেছে আজাদ ঘটনার একটা কারণ হবে সেই ধরনের বিনা ব্যবসার ব্যাপক মানুষ এই পর্যায়ে বুঝবে তারা মানুষজন চোখেতে এর গোটা ব্যস্ত রাস্তা সেখানে এই কর্মকাণ্ড শুরু করেছে এই কর্মকাণ্ড সেখানে শুরু করেছে এখনো ফরক তাদের মধ্যে থাকবে না একদম মুসম্মল জানোয়ার হয়ে জানোয়ারদের কোনো চিন্তা নেই তার টাকা হলো চাহিদা হলো সে করে তারপরে কোনো চিকিৎসা মানুষ একদম জানা এগুলো হবে এগুলো আল্লাহ গজবকে দেওয়া এই সমস্ত নাফরমানি যখন হয় তা আল্লাহ জমিন এগুলো বহন করতে পারে বরদাস করতে পারে তখন ঘন ঘন ভূমিকম্প শুরু হয়ে যায় ভূমিকম্প নানান রকম জনস্থা অগ্নি হাওয়া পাথর দৃষ্টি বড় বড় ঠিক করবে পাথর দৃষ্টি জমিনের ভিতরে ছাই দেবে জমিন ধসে না মানুষ জমিনের ভিতরে ঢুকে না আতিকা অকস্থান ذلك ريحا حمراء وخصا وخصا ومسخا وريحا حمراء وزلزلة সকল এই দাজ্জালা মানে ভূমিকম্প খসান জমিনের ভিতরে ভেসে যান জমিন ঘটে যান ওনা যখন ব্যাপক হবে এই আজাবগুলো আসতে থাকবে কাফররা মুসলমানদের দেশ নিয়ে যাবে কাপড়রা মুসলমানদের দেশ একটা পর একটা নিয়ে যাবে পক্কা মদিনা এরকম কয়েকটা জায়গা আছে তিন চারটা জায়গা একটু মুসলমানদের হাতে থাকবে সব খ্রিস্টানরা নিয়ে যাবে এক পুরো রূপ রোমরা গালে বাড়বে বিদ্রোহী হবে মুসলমানদের কারণে বলে এলাকা হয় নাই রসুল রুমে যারা ছিল তাদেরকে সেই জামানায় রোমের যদি ছিল খ্রিস্টান খ্রিস্টান সম্প্রদায় মুসলমানদের ধর্মীয় দুর্বলতার সুযোগে সব জায়গায় তারা জয়ী হয়েছে এটা শুরু হয়ে আমার এক ভাই সাথে সমাজটি কিছুদিন আগে বাংলাদেশে আসছে তার সাথে তারই এক মহাপতের লোক মাদ্রাসার শিক্ষক মহানা তারেক মিয়াজ উনিও বাংলাদেশে আসছেন বাংলাদেশে কিন্তু দিনের দাওয়াত দেওয়া হয়েছে তারা আমাকে জানাইল পাকিস্তানের মধ্যে যে ভূমিকম্পটা হয়েছে হ্যাঁ, ওই এলাকায় প্রচুর পাহাড় নদ নদী আছে এবং ওই এলাকাকে ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে বলা হয় পাকিস্তানের বালাকরকে বলা হয় শাহকে বলা হয় ভূস্বর্গ বলা হতে মানে কুদ্রতিভাবে জায়গাটা এত মনোরম বলা হতো তো সেখানে জবরদস্ত ভূমিকম্প হয়েছে এবং এখনো পর্যন্ত সেটা দাঁড়িয়ে মানুষ বর্তমান উপযুক্তরা এখনো হতে তো তারা বলল ভূমিকম্প যখন হয়েছে এই পাহাড়ের মাঝখানের জায়গাটা ফেটে গেছে সেটা পুরা বস্তির জমির ভিতরে চলে গেছে চলে গেছে এই পাহাড় গুলো কাঁপতে কাঁপতে কাঁপতে কাঁপতে ফেলে বস্তি সব ভিতরে চলে গেছে বড় বড় পাঁচতলা দশতলা বিল্ডিং নাম নির্ধারণ হয়ে চলে গেছে এরপর তারা টাকা বন্ধ হয়েছে পাহাড় গুলি স্থির হয়েছে উপরে আবার সমান দেখা গেছে ওই যে বস্তু ছিল বস্তু কিছুই এইটুক শোনার পর আমি বললাম এটা একদম সেই নূতন সঙ্গে জানানোর মতো হলো হজরত লুট আলাহার জামানাতে এরকম হয়েছিল সেখানে হয়েছিল কি ওই লোকগুলোকে জমিন সহ উপরে উঠাই নিয়ে উপরে উঠাই নিয়ে ওই জমিনটাকে উল্টাই উল্টায় ওই জমিন দিয়ে তাদেরকে চাপা চাপা দেওয়ার পরে আল্লাহ তালা আসমান থেকে প্রায় পাথর দৃষ্টি বপন করছে পাথর পাথরের দৃষ্টি সেই পাথরের দৃষ্টি হওয়ার পরে পুরো এলাকাটা একদম ধসে গেছে এবং সাগর হয়ে গেছে অর্থাৎ লু এলাকার অবস্থান ছিল ওই জায়গাটা একদম সাগর হয়ে গেছে কোরআন আল্লাহ তালা বলছেন فجعلنا عاليها سافلها তো বস্তির উঁচু এলাকাটাকে নিচু এলাকা করে দিচ্ছে আলিয়াহা সাফেলা পুরো জেলে দেওয়া হচ্ছে ওই জায়গাটা এখন সাগর হয়ে গেছে যে সাগরের আরবি নাম হল পাহাড় মাইয়ের আর বাংলাতে হল মৃত সাগর মৃত সাধক আল্লাহকে বলেছে আমি মৃত্যু করে দিচ্ছি অন্য যে কোনো সাগরের লেভেল থেকে কোয়াটার কিলো মাইল কিলো ওটা মৃত্যু আজকে আচ্ছা, মাইলের জায়গায় কি আছে কিলোমিটার আছে চার ভাগের ভাগ ওই জায়গাটা অন্য সকল সাগরের তুলনায় নীতি এটা আল্লাহ কোরআন বলছেন ফাঁকে আলা আলিহা কাপেলাহা তো ওটা খবর হয়ে গেছে ওর পানি এত লবণাক্ত এত লবণাক্ত কিন্তু আমি লিখতে যে কোন সাঁতার জানে না এমন লক্ষ্যকে যেখানে নিক্ষেপ করা হয় তো সেও ডুববে না লবণ বেশি থাকার কারণে ওই পানির ভিতরে ডুবানোর যোগ্যতা নেই ডুবানোর যোগ্যতা শেষ হয়ে গেছে তো নূতন সময় কর্ম উদয় উল্টাই দিতে যে পাথর বছর করছে তাদের হবে তো আজকে ওই বক্তি একদম মাটির নিচে চলে গেছে জীবিত অবস্থায় তাদেরকে মাটির নিচে ঢুকাই দেওয়া হবে তো বালাঘাটের বয়স হলে একদম ওই লক্ষ্য মনে পড়লো যেখানে উদ্ধার করে তারপরে ফেলা হল এইভাবে জমির নিচে চলে গেছে আর এইখানে জমি ফেটে গেছে ফেটে গেলে পুরা সহ মাটির নিচে চলে গেছে চলে গেলে আবার ওই জমিন তার নিচে জায়গায় চলে আসলে এই জমিন দিয়ে ওই বস্তুকে টাকা দেওয়া হলো মূল পরিণতি এক পরিণতি এক জমিন দিয়ে জীবিত অবস্থায় তাদেরকে টাকা দেওয়া শুনে আমি বলতেছিলাম যে নু আসলাম জামান নু বলতেছি নু তার আসলাম জামানা হয়ে গেল যা ওই জামানাটা মানুষকে জমিনে ঢুকাই দেওয়া হয় এখানে তখন তারা বলল আরো ঘটনা শোনালো যে আল্লাহ তালা প্রতিভাবে এই জায়গাকে সুন্দর করার দরুন বিদেশি পর্যটক পর্যটকরা এখানে আসত এবং নদীর কোলে শত শত অপশন ছিল এইখানে তারা অবস্থান করত ওই এলাকার লোকজন চারিত্রিক দিক দিয়ে এত নিচে চলে গেছিল যে ওই এলাকাটা মনে করেন হ্যাঁ লম্বা নাম দিতে হয়ে গেছে তারপর তার চরিত্র বলতে কিছুই নেই সেখানে একজন পাওয়া যাবে না যে নাকি তার তাকে নিজেকে এই সিনা নদীর সব থেকে হেফাজত করতে এমন কোন মানুষ সেখানে পাওয়ার কোনো সুযোগ নেই সব মানুষ এর ভিতরে জড়িত তো বাইরে থেকে যারা দিনদার ছিল ওটা ভিন্ন না তো ওই দেশে ওই দেশে কালচার নিয়ে যারা বাচ্চা কোন একটা ক্ষতি মহিলা পাওয়া যায় না পুরুষ পাওয়া যায় এই অবস্থা এমন কিছুদিন আগে আমি পত্রিকায় দেখতেছিলাম তাদের চরিত্র কোথায় হয়ে গেছে যদি কেউ ব্রিটিশ ভিসা কোথায় ভিসা ব্রিটিশ ভিসা আর ফরমে লিখে দেয় সে একজন সমকামী বলে নাউজুল্লাহ লুট আমার পাওয়া জন্য এই একটা গোলার জন্য তো সেখানে আইন এই ব্রিটিশের আইন জন্য এটা লিখে যায় অথবা লেখে যে কোনো জানোয়ারের সাথে সে এই ধরনের কাজ করে তো তার ভিসা হবেই হবে তার ভিসা ফেরত দেওয়া আইনগত কোনো অধিকার আইনগত নেই এই লোকটা তাদের কাছে একদম ফেরস্তার উপরে সমকামী যে হয়ে গেল হ্যাঁ আবার শিয়াল কুকুর জানোয়ার সাথে যে এই কাজ করে এ তাদের নামে এত কাপড় উত্তরে এসে বিচার দিতেই হবে দিতেই হবে সব জাতীয় পত্রিকায় এই কথাগুলো আছে চিন্তা করেন জঘন্য এই হল সভ্য জাতির অবস্থা তা আমি তো প্রথম বলে ফেলছি যে যেখানে যে আজাবের কথা বলা হল তো নূতন সালার পাওয়ার আজাব পরে মামলাটা বললেন এরা লুত আলাহার যে কমের দিকে দিয়ে পিছনে ছিল না লুত আলাহার কম যে কাজ করত এই কাজের দিক দিয়ে এই এলাকার লোকেরা পিছনে ছিল না গুণাদের বিচার তো কোনো কথাই নেই তো হতে হতো এমন কিন্তু এই পর্যায়ে করছিল যে সেখানে ছেলেদের সাথে ছেলেদের বিবাহ তো মুসলমানদের দেশ কিন্তু সেটা হয় তারা জন্তু জানোয়ার তাদের তারা এটা কি কোনো না তারা এক থেকে বড় দোষ করছে তবে পুরুষে পুরুষে দিয়ে মেয়েকে মেয়েকে দিয়ে তা কাপড়দের কাছে কোনো দর্শনীয় নিয়ে দিতে কিন্তু মুসলমানদের দেশে বালাপনের মতো দাদা যেখানে আল্লাহ তালা বরাবর ভেবে দিলেন এখানে লুট আলাইসালামের কমের সেই কাজ সেই গুণা এইটা যখন শুরু হয়ে গেল তা আল্লাহ জমিন এটা আর বরদাস করব ভূমিকম্প শুরু হয়ে গেল আবার জমিনে ধসাই দেওয়া এটাও শুরু হয়ে গেল আর দুটো দরজালা বলা হয়েছে ফাঁক এটাও বলা হয়েছে এটার ভিতরে পুরো শাস্তি একসাথে হয়ে গেছে ভূমিকম্প এখনো তন্ত্র এবং বহু কষ্টি তাকে নিচে চলে গেছে কোথাও শুধু বিল্ডিং পড়ে গেছে আর বালাকোট এলাকায় শুধু বিল্ডিং পড়ে নাই তাকে ভিতরে ঢুকে গেছে চিন্তা করেন আমি তো জানি না হ্যাঁ অনেক তো খেলা আদালত ধরন দেখে মন্তব্য করছে লু তারা শোনার কবরে আজাদ পরে যখন তারা ব্যাখ্যা দিল যে বিভিন্ন হোটেল টোটেল যেগুলো ছিল এর ফাঁস কেটে এগুলো নাই মাটির নিচে যায় নাই কিছু হাত কেটে যখন মানুষদেরকে উদ্ধার করা হয়েছে এইগুলো পাওয়া গেছে মদের পাওয়া গেছে যুবক যুবতী পাওয়া গেছে সব লঙ্ঘ পুরুষ পুরুষ পাওয়া গেছে সব লঙ্ঘ তখন এসেছে ওই লোক অনুষ্ঠান জামায় যে অন্যায় ছিল যে শাস্তি ছিল এদের মধ্যে সে অন্যায় পাওয়া গেছে আল্লাহ তালা সেই শাস্তি এদেরকে এদেরকে আল্লাহ তারা নাজেল করছে ধ্বংস করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছিল এলাকাকে ধ্বংস করে দিচ্ছে হ্যাঁ এই সময় ওই এলাকা কিছু কবির দেওয়া ছিল তাদের একজন খাবে দেখতে যেরকম পাহাড় ভেলতেছে এবং পাহাড় কাঁদতেছে পাহাড় ভেলতেছে তো তারা এখানে সাথে যোগাযোগ করতেছে কি করা যায় এই খাপ অনেক লোক দেখে তো রায়গঞ্জে জানানোর পর সেখানে বলা হয়েছে যে তোমরা দাওয়াতের কাজ কিন্তু রাষ্ট্র যখন খোলা বাজারে করো রাত্র যাপন খোলা বাজারে করো আমার দিনে মসজিদে এসে কাজ করো তারা আন্দাজ করতেছিল যে এমন কখনো আজাদ আসতেছে যে সব ফাঁক পড়ে গেল ফাঁক পড়ে গেলে সব ভেরিজ হয়ে গেল এই জন্য এখান থেকে হেদায়ত দেওয়া হয়েছে ফাঁক করে দিনে কোনো কিছু দেখলে ফাঁক সাথে বেড়ে আসা যাবে তোরা তোর মোবাইলের নাম কি করবে বুঝতে হবে এই জন্য তাদেরকে আত্মরক্ষণ করতে বলা হয়েছে বাইরে খোলা বাজারে তার আশেপাশে কোনো পাহাড়ও নেই কোনো বিল্ডিংও নেই আল্লাহ তাল্লাহ ফজলে যারা এই মার্কাজের গাছ মারছে আল্লাহ তাদেরকে সেভ করছে সজল তাদের ধ্বংস হয়ে গেছে তো এই একটা আঘাতের কথা হাতিতে আসছে জুনার বিচার লু আলেখা যে এটা চালু হবে এবং এই জনগণের গজবকে দাবি নিয়ে আসবে যার ঘটনা আল্লাহ তাহলে পাকিস্তান দেখে দিল দিনার বিচার আপ হয়ে গেল গজব দাবি হয়ে গেল যে কোনো দেশে মুসলমানদের দেশে যে কোন সময় বে হারা একদিক একদিকে যখন আমরা আগে এসেছি এই অবস্থা হবে না জানাবেন তখন শুধু পাখিরা মারবে না ভালো লোকেরা মারবে আল্লাহ কোরআনে বলে দিতেন واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة ওই আজাদ গজব থেকে ভয় পাও যে আজাদ গজব শুধু দাঁড়ের উপরে নাজল হবে না ওই আজাদ যখন আসবে তোমাদের সকালে উপরে আসবে করতেছে কিছু লোক আজাদ যখন আসবে ব্যাপকভাবে আসবে কেন অন্য লোকেরা তাদেরকে বিরত রাখে নাই আপনাকে একটা পিঁপড়া কাপড় দিচ্ছে একটা পিঁপড়া আপনাকে কামড় দিচ্ছে কিন্তু আপনি পাওয়া দিয়ে যখন যদি পিছিয়ে ফেলেন ওই একসাথে পিছিয়ে না পুরা পিঁপড়ে কাতার কি করে দেবেন পিছিয়ে ফেলেন সবগুলো অন্যায় করেন সবগুলো মেরে দেওয়া আল্লাহ যারা আদান নাদন করে জালামদেরকে বাস্তবে করে করে করে না সবার মনে হয়েছে এই একটা আদালত আসবে লুট আলাইসালামের কমের উপরে যে আজাব আসছিল ওই আজাব আসবে যদি আমরা যে কাজকে বন্ধ না করতে পারি এগুলো বন্ধ করতে না পারি অচিরে এই আজাব আমাদের আসবে আমার আশ্চর্য লাগে একদিকে বিভিন্ন ধরনের লিখে রাখা হয়েছে এই ঠিক বাচ্চা হলে জানুন এই তুলনা সব জায়গায় লিখে আছে এই কি হ্যাঁ, বাচ্চা হলে জানুন মানে এই থেকে বাঁচানোর জন্য সরকার শিক্ষা দিচ্ছে আর একদিকে সরকার যে সহজ শিক্ষা চালু করছে মহিলাদের জন্য মহিলা পুরুষ যুবক যুবকের জন্য অবাধ বিতরণ এর রাস্তা খুলে দিচ্ছে সিনেমা টেলিভিশন দিয়ে হ্যাঁ, তাদেরকে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে সকালে বেহায় জেলা ব্যবস্থা কিভাবে করতে হবে তা তৈরি দিচ্ছে সরকার সব সরকারের পক্ষ থেকে দিচ্ছে দপ্তর উপর সরকারি হইতে পারে এর উদ্যোক্তা সরকার সরকারকে দেখে করা দিচ্ছে ইহুদি খ্রিস্টানরা করা দিচ্ছে সরকার হল কলুল বড় একে দিয়ে করা দিচ্ছে যখন নাকি বিনা ব্যবসাকে আর করে দেওয়া হল পর্দা উঠেও দেওয়া হল তো এই সবই এই সবই তার জনগণকে সতর্ক করার কি অর্থ যে বাঁচতে হলে বাঁচতে হবে কি জানবে সেই তো সব এই দিকে ধাক্কাই দিচ্ছে আল্লাহর ভজনের দিকে ধাক্কাই দিচ্ছে সেগুলো সব সবিরোধিতা সবিরোধিতা একদিকে চাইতেছে সমাজে রাস্তা চোর টাকার না থাকুক র্যাপ নামানো আর একদিকে টেলিভিশন রিসিয়ার দিয়ে কিভাবে ডাকাতি করতে হয় চিন্তাই করতে হয় এগুলো আমাদের যুবকদেরকে ঘরে বসে ট্রেনিং দেওয়া হচ্ছে জেনারেল ট্রেনিং দেওয়া হচ্ছে ডাকাতি করা ব্যাংক লুট করার ট্রেনিংও দেওয়া হচ্ছে ঘরে বসে শিখতে অন্য কোথাও প্রশিক্ষণ দেওয়া লাগতেছে আর একদিকে সরকারটা কিছু মাস্টার মুক্ত সমাজ করছে কিভাবে হবে মাস্টার তো ঘরে ঘরে তৈরি করা হয়েছে এই ফিস এন্টিনা দিয়ে ব্যবস্থা করে দেওয়া আরো সে সাবমেরিন ফাইবার লাইন যদি হয় তা আরো কি হয়ে যাবে আরো ভালো ভালোভাবে সুবিধা হবে না এই একটা জিনিস ইংরেজি তালিমের বদৌলতে স্কুল কলেজ সিনেমা টেলিভিশনের বদৌলতে ঠিক লন্ডন আমেরিকার যে পরিবেশ এই পরিবেশ মুসলমানদের কাছে কারণ হচ্ছে কুয়ের টাইম হয়ে গেছে এই পরিবেশ আবুদাবি টাইম হয়ে গেছে এটা পরিবেশ এখানে সব মহিলারা সেজেগুজে রাস্তায় ফেরে তাদের কোনো করাবার চলে না মহিলার সামনে ভারত থেকে তারা সব মহিলা নিয়ে সব জায়গায় বজায় দিচ্ছে যেখানে যাবেন মহিলা লন্ডন আমেরিকা থেকেও মুসলমানরা আগে গেছে এই অবস্থা যদি আল্লাহ তালা আমার যখন গজম পার্জন করেন আশ্চর্যের কি আছে আশ্চর্য কিছুই নেই গজম আনবে তো বেহায়াকে বন্ধ করতে হবে এই জেলা রেজিস্টার এর থেকে মুসলমানদের দূরে থাকতে হবে তাদের ছেলে ছেলেকে দূরে রাখতে হবে এই ধরনের পরিবেশ থেকে তাহলে এই থেকে এই সাথে গজব এই গজব থেকে ভূমিধস ভূমিকম্প এটা আজাদ থেকে আমরা রক্ষা করবেন তার মধ্যে মানে সবাই দেখতে আমাদের আলাদা আর একটা আলাদা আমি বলছিলাম ইসলামের চাহিদা এটা আল্লাহ তালা যদি কাউকে মাল দেন মালে বরকত দান করেন তো তার দাঁড়িয়ে হয়ে যাবে তার দিনের কাজ আগের তুলনায় বেশি হয়ে যাবে এই ইসলামের দৃষ্টিতে যদি আল্লাহ তাকে মালের মালিক বানায় তো তার চাহিদা এটা যে আগের থেকে আল্লাহ দিনের জন্য বেশি খরচ করবে বেশি কুরবানি যাবে এই ইসলাম বাড়াবে বানাবে আগের যে লেভেলের খানা যেত ওই লেভেলের খানা খাবে যে ধরনের কাপড় পরতো সেই ধরনের কাপড় পরবে যে ধরনের গাড়িতে চড়ত সেই ধরনের গাড়িতে চলবে মাল বেশি কিছু বলে আগে যে পাঁচ লাখ টাকার গাড়িতে চড়ত আর এক কোটি টাকার গাড়িতে চলবে এর অবকাশ নেই এই দুলাসেটা এই দুলাসেটার বিশ্বের অবকাশ নেই মাল মাল তো আগের গাড়ি ওই স্থানের গাড়ি থাকবে তাহলে মাল কোথায় ব্যয় করবে আল্লাহ দিনের জন্য ব্যয় করবে আল্লাহ পৃথিবীতে দিনের দাওয়াত করতো হওয়ার গুমরা করবে মসজিদ মাদ্রাসা কায়ন করবে খ্রিস্টানরা সমস্ত বড় এলাকায় একটা টিনের ঘর দিয়ে লোকের ইমান হয়ে গেছে একটা টিনের ঘর দিয়ে মুসলমানদের ইমান হরণ করত অথচ মুসলমানদের কাছে মাল ছিল না এদেশে মুসলমানদের কাছে প্রচুর মাল আছে যেগুলো আল্লাহর হুকুম মতো তারা দায় করতেছে না মধ্যম রাষ্ট্রের মুসলমানদের কাছে অনেক মাল আছে এইসব মাল নিয়ে এই বর্ডার এলাকার গরিব মুসলমানদের যদি সাহায্য করা হতো তাতে ইমানের হিসাবত হয়ে গেছে ইমানের হিসাবত হয়ে গেছে কিন্তু তা করা হয়তো মাল বাইরে দিনের কাজ পাবে ওয়াক পাবে না ঠিক আজকে আমরা কি তো মালের চাহিদা শুনে এইটা যে মাল বাড়বে দিন দিন দাঁড়িয়ে বাড়বে আর সেরা মতন আরামত কি আল্লাহ তালা মুসলমানের মাল বাড়াই দিবেন কিন্তু দিনদারি বাড়বে এটা আমি বসেছিলাম যে সাহাবাজারা শুনে খুশি হয়ে গেল ইয়ার মুসলমানের মাল যদি বাড়ে তো দিনদারি তো বাড়বে হুজুরে ভালো সন্তান আমার হতো না কেমন ভালো বুঝি মার মাসে দিন দাঁড়িয়ে বাস তা তো হবে না মার মাঝে আর অব্দিন হবে দিনের জন্য ব্যয় করবে না ওই মালগুলো দিনের জন্য ব্যয় করবে গুণার কাজের জন্য ব্যয় করবে বহুত বছর পাওয়া যাবে হজে যায় না আর খরচ আর দশ বছর আগে হজে যাবে না কিন্তু কয়েক লক্ষ টাকা ব্যয় করে অমুক দেশে একটা ক্রিকেট খেলা হয়েছে ওটা ব্যক্তি আরে এটা দেখার কি হয়েছিল ওটা দেখলে কি ফায়দা হয় এবং কোন দেশ জয়লাভ করলে তাদের কি কি লাভ হয় কোন দেশ জয়লাভ করল এক সপ্তাহ ইস্তালন সেটা আমি বুঝলাম না কিসের করে ইস্তালন করলো তার দেশের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে কোন দিকে উন্নতি হয়েছে মানুষের এতটা এখন পর্যন্ত নেই কোথায় খুশি হয়েছে তো খুশি হওয়ার কি টাকা না কয়েকদিন তো খুশি হতে হবে কেন খুশি হয়েছে টাকা না কয়েকদিন তো খুশি হতে হবে খেলা জিতলে খুশি হয়েছে টাকাটা মিলেনিয়াম পালন করে খ্রিস্টানরা মনে করে যে অদূর ভবিষ্যতে ইসলাম আল্লাহর দাদা নাউজুবুল্লাহ দুনিয়াতে আসবেন আছে এক হাজার বছর পর্যন্ত স্বর্গীয় শাসন কায়েম করবে খ্রিস্টানরা অপেক্ষা করছে ইহুদরা অপেক্ষা করতেছে দাজ্জালের জন্য দাজ্জাল ইহুদের নেতা আমরা অপেক্ষা করতেছি ইমাম মাহাবির জন্য খ্রিস্টানরা ইসালাম আমরা কিন্তু ইসালামের জন্য অপেক্ষা করছি তিনি ওর মতো সাহায্যের জন্য আসবেন দাজ্জালকে কতল করার জন্য খ্রিস্টানরা অপেক্ষা করছে ইহুদের অপেক্ষা করতেছে তাদের ধর্মীয় নেতা হলো দাজ্জাল না তো খ্রিস্টানরা মনে করে এই চলাচল আছে আছে এক হাজার সাল এক হাজার বছর স্বর্গীয় শাসন কায়ন করবে এর জন্য তারা সামনে শতাব্দীকে মিলিনিয়াম নাম দিতে মিলিনিয়াম নাম দিয়ে খুব উৎসব পালন করছে এই চলাচল আসবে সিরিয়া এবং জেরুজালেম যখন সিরিয়া জেরুজালেম আসবে যে এই দুই এরিয়ার ভিতরে কোনো মুসলমান থাকতে দেওয়া যাবে না এই দুই এলাকাকে মুসলমান মুক্ত করো এই জন্য তারা বিভিন্ন তা তারা করতেছে মুসলমান মুক্ত করা তাও আমার বড় উদ্দেশ্য তারা মিলিমিয়ন করতেছে তখন তাদের ধর্মীয় গলন আকিদার ভিত্তিতে তারা মুসলমানে পালন করে কেন পালন করতেছে তোমরা তোমরা কি বিশ্বাস করো দিনে এসে এক হাজার বছর থাকবে উনি এসে মাত্র চল্লিশ বছর থাকবে ইসলামের পক্ষে কাজ করে অনেক কিছু আমরা এখন দেখুক বুঝি না ওই ইউরোপ খ্রিস্টানদের সাথে সাথে তাল মিলাই তারা খুশি পালন করতেছে মিলেনিয়াম আমরা তারা একদিন ভুল পালন করতেছে আমরা একদিন ভুল আমিও আমরা এপ্রিল ফুল কিনি কেন তারা পালন করে এই দিনের স্পেনে মুসলমানদেরকে বিভিন্ন মসজিদে জড়া করে পেট্রোল ঢেলে দিয়ে সব মেরে দিয়েছিল প্রত্যেক ঘোষণা করছিল সবাইকে কতল করা হবে শুধু তারা মসজিদে আস্থা গেলে এদেরকে কতল করা হবে এই জন্য মুসলমানরা মসজিদে যাওয়া হয়েছে শুধু জাহাজ করতে থাকা জেহাদ করবো গেল সাথে কথা বিশ্বাস করবো না উচিত ছিল তারা নিরাপত্তা লড়ে মসজিদে যাওয়া হয়েছে এবার সব মসজিদ তুলছে ট্রাক্টর দিয়ে জানার শেষ করে দেওয়া হবে সব মুসলমান শেষ এই যে দোকানবাজিটা করলো মসজিদে জমা হলে নিরাপত্তা দেওয়া হবে এই করে আনলো সেটা পয়লা তারিখ ছিল ওই যে কোনো এপ্রিল ফুল তারা পয়লা তারিখে ঢোকা দিত এটি পালন করত আমাদের ছেলেগুলো পালন করত জানে কি জিনিস কেন তারা পালন করতেছে হক দিবসটি পালন করা যাবে মিলিনিয়াম পালন করা যাবে না এপ্রিল ফুল পালন করা যাবে না ভালোবাসা দিবস পালন করা যাবে না সব পুকুরি কাজ পয়লা বৈশাখী পালন করা যাবে না পুকুরি কাজ রাম পুকুরি কাজ তো এটা কেয়ামতের একটা আলামত কেয়ামতের একটা আলামত মুসলমানদের মাল বাড়বে দিনের কাজ বাড়বে না সাইকেল ছিল মাল যত বাড়বে সে ভোগবাতি হবে না সে ভোজন বিলাসি হবে না সে দুনিয়া এগুলো দেখে লালায়িত হবে না সে তো আখরাত চায় জান্নাত চায় আল্লাহ আজকাল মানুষ এত বেশি ভোজন বিলাসী বলানো মনে হয় তাকে দূরে পাড়ানো হয়েছে মজাদার জিনিস খাওয়ার জন্য মানুষের হালাত দেখলে বোঝা যায় আপনি যে কোনো নামি দামি খাওয়ার দোকান দেন মানুষ ধনী ভাবে আপনার দোকান কি বোঝা যায় বোঝা যায় যে বর্তমান জামানার মানুষ কি উদ্দেশ্য থেকে বানানো হয়েছে এটা জানে তারা বুঝছে কি ইসলামটা চালে দুনিয়া আনন্দ যার মনে যা লয় পুরা তাদের তৈরি খোলাসা দেহটা এটা একটা বেশ ভোগ যন্ত্র দেহটা বেশ ভোগ যন্ত্র তবে এটা যে ভালো ভালো খাও আর যে কোনো নারী পছন্দ হয় তাকে ভোগ করো এই তাদের জীবনের সারমর্ম নেই এই দুটা জিনিস যেন জানোয়ারের জীবন জানোয়ার এই জিনিস চাহিদা যেন ছাড়া তার সামনে কিছুই নেই যখন খোদা দৌড় খোদা এই দুই চাহিদা মেটানো ছাড়া জানোয়ারের কোনো ভবিষ্যৎ নেই আজকে মানুষ সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে সে পরিপূর্ণটা জানোয়ার হচ্ছে লন্ডন আমেরিকা তাদেরকে সভ্য বলা হয় এদের মধ্যে সর্বোচ্চ ডিগ্রি আছে পিতা লোকরানা বলতেন এই ভোগ গুলাপটা তাদের এলমের সর্বশেষ সীমানা তারা যা কিছু শিখছে এই শিখা সর্বশেষ শিখা নাকি বকগুলা জানোয়ার খাওয়া আর যৌন চাহিদা পূরণ করা খাওয়া কোনো কিছু তারা চিন্তা করতে পারে না কিছু চিন্তা করতে পারে না তাদের দেশ বিজয় করা যা কিছু তারা করতেছে গরিব প্রকৃতির ক্ষেত্র করা সপ্তম লক্ষ্য এটা গরিবের ক্ষেত্র করতেছে উদ্দেশ্য কি এইভাবে একটা দেশ গ্রাস করবে গ্রাস করে মুসলমানদের সম্পদ লুণ্ঠন করবে তো লুণ্ঠন করতে পারবে তো ভোট দেওয়ার সুবিধা হবে ভোট দেওয়ার তাদের জন্য সুবিধা হবে এই জন্য সেবা করতেছে এই জন্য হাসপাতাল খুলতেছে এই জন্য আমাদের গরিবদেরকে খ্রিস্টান মানাইতেছে উদ্দেশ্য করি ভোগবাদী ভোগবাদী দুনিয়া এটা কেমন আলাদা মাল বাড়বে কিন্তু দুনিয়াদারি বাড়বে দিনদারি বাড়বে না আর হ্যাঁ, শরীয়তের ফর্মুলা ছিল তোমার যত মাল পাবে তুমি আল্লাহ দিকে তত অগ্রসর হওয়া একবার গরিব সাহাবাহাম আল্লাহ রসুল সাল্লাহামকে বললেন ইয়া রসুল আল্লাহ আমরা গরিব মানুষ গরিবরা প্রচুর বাজার করে হজ করে উমরা করে বিভিন্ন জেহাদের মধ্যে গরিব লোকদেরকে তারা সামান দেয় ঘোড়া দেয় তলোয়ার দেয় এগুলো করে দিনের জন্য সফর করে গরিব দুঃখীদের খেদত করে মসজিদ বানায় গোলা বাজার করে কত কিছু করে আমরা তো একটাও পাবো আমাদের কি হবে আমাদের কি হবে আমাদের তো টাকা নেই তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তা বোকার চলে আসবে তাদেরকে শিখাই দিলেন যে তোমরা কাজ করো তোমরা পাঁচ সপ্তাহ নামাজের পরে তেত্রিশ বার সুবাহ চত্রিশ বার আল্লাহকে পড়ো চৌত্রিশ বার আল্লাহ আত্মা করো পাঁচশো আছে যেখানে সুন্নত আছে সুন্নতের পরে যেখানে সুন্নত নেই ফরজের পরে এই আমলটা করো এই আমলের বদলতে তারা মাল খরচ করে যত বড় দরজা পাবে পজিশন পাবে আল্লাহ তাহলে এই বিক্রি বদলতে তোমাদেরকে সেই পরিমাণ দিলাম দান করবে এই হাদিস তারা ক্লিয়ার বোঝা গেল যে আল্লাহ তারা মাল কি জন্য দিতেন আল্লাহ মনন্ত পন্থা খরচ করার জন্য দিতেন কারো ভাবার জন্য দেয় নাই আজকাল মুসলমানটা কারো জমা করতে কত দেবে আর যদি ছেলেপেলেকে নষ্ট করছে সব ছেলেপেলে নষ্ট হয়ে এই মালের কারণে অকর্মণ্য হয়ে গেছে তারও খালি জমা করো ব্যয় করো হরিয়ার পক্ষে ব্যয় করো আল্লাহ দিদি থাকবে তুমি আপনার করে ব্যয় করো আল্লাহ তোমাকে ব্যয় না দিকে থাকবে আরো তোমার থেকে কম হওয়ার কোনো ভয় দেওয়া না আল্লাহ রাস্তা ব্যয় করো আল্লাহ তোমাকে দিতে থাকবে একদিকে আমরা কারণ হয়ে গেছি আর একদিকে ব্যয় করলে ওনার কাছে ব্যয় করবে ব্যয় করলো মহামদান এরা বিশ্বকাপ দেখার জন্য গেছে হ্যাঁ? মহিলা কলেজ বানানোর জন্য এমনি পশ্চিম ফেলা আরো মহিলাদেরকে বের করে জেলা অভিযানের সবচেয়ে সুগম করার জন্য যারা মহিলা কলেজ দিচ্ছে এখানে নির্দিষ্ট করা লাগবে এটা জাহান্নামে যাওয়ার জন্য এই মহিলা কলেজ যাবে এখান থেকে পর্যন্ত তার বদলিনই হবে ব্যবিচার হবে সব কথা আমার লড়ার বক্তব্য দেওয়া হবে যারা এটা চালালো কমিটি হলো সাহায্য করলো জমিন দিল সব এটা আমার লড়াই করবো কোথায় আছে মাল মারলে হবে গুণা মারলে হবে না আজকে আমাদের আল্লাহ মাল দিচ্ছে দিনের জন্য ব্যয় করি না গুণার জন্য ব্যয় করি পাপ কাজের জন্য ব্যয় করি টেলিভিশন কেনার জন্য ব্যয় করি যত গুণা আছে তার জন্য ব্যয় করি তেলে দিয়ে দিচ্ছে আলিমুল করার জন্য কোথায় যেতে হবে থাইল্যান্ড যেতে হ্যাঁ? দুই লাখ টাকা যেটা প্রস্তুত করে দেবো থাইল্যান্ডকে দেওয়ার মতো দেশ সবচেয়ে বিকৃত দেশ থাইল্যান্ড যেখানে মেয়ে হলে এক সপ্তাহ পালন করে আর তেলে হলে পোকার আনন্দ আপনার তো মেয়ে হলে নামার ঘর মেয়ে হলে নামাজ হবে কোন মুসলমানের এই কাজটা করার দরকার ছিল কারণ একটা মেয়ে যদি সে লালন পালন করে তো ব্যস্ত সলব এই রাস্তায় মুসলমানদের এক সপ্তাহে পালন করার দরকার ছিল তারা তো করতেছে এই জন্য না তো ব্যস্ত সলব পাওয়া হবে তারা করতেছে তার আয় রোজগারের ব্যবস্থা হয়ে গেছে না মেয়ে মানে হ্যাঁ যেন আমি এটা করবো টাকা পাবো ছেলে দিকে কাজ হবে হ্যাঁ, না ওদের ছেলে হবে সেই দেখে কিন্তু আগুন করছে মুসলমানদের দেবা কিভাবে নষ্ট হয়ে গেছে টাকাকে বেকার কাজে উড়াই দিচ্ছে আপনি বস্তুতে চলে যান ওই বস্তুটা পরে কিছু দেন তখন তার টাকা বের করতে গেলে পরিবেশ ফিরে দেন দশ হাজার টাকা দিলে আপনাদের পরিবেশ ফিরে দিবে আর হানিমুন করতে গেল তারা লক্ষ টাকা ব্যয় করলো এটা কোনো অসুবিধা নেই এরাও কোনো মুসলমান এই তো মুসলমান উত্তর ক্রিয়া এই কথা আমার রসুল বলে গেছেন যে কেয়ামতের আলামত এই বার বাড়বে কিন্তু দিনদারি বাড়বে না মাল বাড়বে দুনিয়ার আসক্তি বাড়বে পাতা পাপাচার বাড়বে কেন বলেছ যাতে এই খাতলাখ আমাদের মধ্যে না থাকে আজকে নাইনটি এইট বা নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের মধ্যে এই খাতলাখ আছে এটা দূর করতে গেলে আল্লাহ আমাদের ক্ষমতা আসতে হবে আজকে মাল খরচ খরচ করার মতো হিম্মত পয়দা করতে হবে হিম্মত পয়দা করতে হবে যাতে রসুলের কথা যে মাল বাড়বে জিন্দাই বাড়বে এই পর্যায়ে আসতে হবে তাহলে আমাদের হায়াতে সে আমাদের আলামত প্রকাশ পাইল না আজাদ গজব নাজেল হইল না এই চলতে থাকলে যে কোনো মুহূর্তে গজব নাজেল হবে আমরা শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে মালদা ফরেন মালদা তারা তাদের মাল দিয়ে কোনো মসজিদ বানায় তাদের মাল দিয়ে মসজিদ আবাস করার জন্য কোনো মাদ্রাসা বানায় যারা তো পাবলিকের জন্য কোনো বিশেষ খবর করে মালওয়ালারা বহু মাল চালাইছে মাল খাওয়াইতে খাওয়াইতে কবরে গেলে হবে না এখন আল্লাহ দিনের জন্য সফর করতে হবে হওয়ার তোমরা করতে হবে বর্ডার অঞ্চলে যায় গরিব কুকুরদেরকে পাকিস্তান করে দিতে হবে আয়ের কোন উচ্চ করে দিতে হবে যাতে পয়সার অভাবে তারা খ্রিস্টান না হয় বেমান না হয় আপনাকে আল্লাহ মাল দিতে ব্যবসা লাভ হতেছে এসব কাজে ব্যয় করেন আপনার ছেলের রাজ্জাক আল্লাহ আপনার ছেলের রিজিজ্ঞতা আপনি না সব ছেলের জন্য একটা বিল্ডিং দিয়ে যেতে হবে একটা গাড়ি দিয়ে যেতে হবে কোথায় যাচ্ছে কোন হাতিতে আছে আল্লাহ তাহলে আপনাকে আপনার ছেলের জন্য রাজ্জাক বানিয়েছে তার ব্যবস্থা আপনাকে করে দিয়ে যেতে হবে কোন হাতিতে এই করতে আমরা আমাদের আকারকে নষ্ট করতেছি এবং কাজের আলামতকে বাস্তবায়ন তো আরো আলামত হয়ে গেছে এগুলো বলা হবে বলার উদ্দেশ্য আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন শুনলাম একটা কানে শুনলাম আর একটা বের করে দিলাম আলোচনা অনর্থক হয়ে যাবে আলোচনা অনর্থক হয়ে যাবে আমাদেরকে আল্লাহ আজাদ বদলের জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ আজাদ বদলের জন্য প্রস্তুত থাকতে হবে আর যদি আমরা আলোচনা কাজে লাগাই নিজে আমল করি অন্যকে দাওয়াত দেয় তো আমাদের আখড়া তো ঠিক হয়ে গেল আমরা দুনিয়াতেও আল্লাহর গজব থেকে বেঁচে যাবো বেঁচে যাবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী